কত দয়াময় আল্লাহ মহান সৃজিলে মানুষ দিয়েছ কোরআন কত দয়াময় আল্লাহ মহান সৃজিলে মানুষ দিয়েছ কোরআন কত দয়াময় আল্লাহ মহান সৃজিলে মানুষ দিয়েছ কোরআন তোমারি দয়াতে জিন ইনসান তোমারি দয়াতে জিন ইনসান দেখে গাই তোমার শত গুণগান আল্লাহ মহা আল্লাহ মহা আল্লাহ মহা কত দয়াময় আল্লাহ মহান সৃজিলে মানুষ দিয়েছ কোরআন কত দয়াময় আল্লাহ মহান সৃজিলে মানুষ দিয়েছ কোরআন তোমারি দয়াতে জিন ইনসান তোমারি দয়াতে জিন ইনসান দেখে গাই তোমারি শত গুণগান আল্লাহ মহা আল্লাহ মহা আল্লাহ আকাশ জমিন সকল কিছুই তোমারই করুণা যে চায় দয়া যে তোমার তার চেয়ে বেশি বহু গুণে বয়ে যা আকাশে জমিন সকল কিছুই তোমারই করুণা যে চায় দয়া যে তোমার তার চেয়ে বেশি বহু গুণে বয়ে যা সমান্তরাল বৃষ্টি ধারায় সমান্তরাল বৃষ্টি ধারায় জাগাও মাটির নব প্রাণ আল্লাহ মহা আল্লাহ মহা আল্লাহ মহা কত দয়াময় আল্লাহ মহান সিজিলে মানুষ দিয়েছ কোরআন কত দয়াময় আল্লাহ মহান সিজিলে মানুষ দিয়েছ কোরআন তোমারি দয়াতে জিন ইনসান তোমারি দয়াতে জিন ইনসান দেখে গাই তোমার শত গুণগান আল্লাহ মহা আল্লাহ মহা আল্লাহ মহা সকাল সাজে কত না সাজে প্রকটে তোমার মহিমা ভুবনধারী পাহাড় সারি তোমার দয়ার উপমা সকাল সাজে কত না সাজে প্রকটে তোমার মহিমা ভুবনধারী পাহাড় সারি তোমার দয়ার উপমা সাগর বুকে মুক্তা প্রবাদ সাগর বুকে মুক্তা প্রবাল বাঁচিয়ে রেখেছ তার প্রাণ আল্লাহ মহা আল্লাহ মহা আল্লাহ মহা কত ময় আল্লাহ মহান সৃজিলে মানুষ দিয়েছ কোরআন কত ময় আল্লাহ মহান সিজিলে মানুষ দিয়েছ কোরআন তোমারি দয়াতে জিন ইনসান তোমারি দয়াতে জিন ইনসান দেখে গাই তোমারি শত গুণগান আল্লাহ মহা আল্লাহ মহা আল্লাহ মহা আল্লাহ মহা আল্লাহ علامها علامها علامها علامها